বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريو درشق برندو আমরা কিতাব তাওহিদ এর ধারাবাহিক দার্সে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আমরা আমাদের জীবনকে সর্বক্ষেত্রে শেরক মুক্ত ও তাওহিদের উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাওহিদ আল্লাহ সুবাহানা হুয়া তালা এর একত্ববাদ সম্পর্কে সঠিক ধারণা নেব এবং এ তাওহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বৃন্দ পেস টিভি বাংলায় আমরা ধারাবাহিকভাবে হেদ এর দর্শ শুনে আসছি আমরা কিতাবুত্তাউহিদ এর চব্বিশটি দর্শ শুনেছি আমরা তেইশ ও চব্বিশ এই দুটি দর্শে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই আপনাদের সামনে দর্শ উপস্থাপন করেছি বিষয়টি ছিল সাফাত সাফাআত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আসলে এই সাফাআত এর প্রকৃত মালিক হলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি যার জন্য অনুমতি দেবেন তিনি ছাড়া বা তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সাফাআত করা সম্ভব নয় ঠিক একইভাবে যাদের প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিন সন্তুষ্ট থাকবেন তাদের জন্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করাও সাফাত করাও সম্ভব নয় অতএব সাফাতের দোহাই দিয়ে সাফাতের ওসিলায় আজকে মুসলিম সমাজ আমরা যে শিরকে লিপ্ত হচ্ছি সে পথ অমুক্ত রাখার আর কোনো সুযোগ নেই এমনকি সৈয়দুল মুরসালিন রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এর কাছেও সাফাত চাওয়ার কোনো সুযোগ নেই কারণ তিনিও সাফাআতের মালিক নন সাফাআতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালা সাফাআত কামনা করব চাইব আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার কাছেই আল্লাহ সুবাহান হুয়া তালা যদি অনুমতি দেন তাহলে এই মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের জন্য সাফাআত করতে পারবেন প্রিয় বন্ধুরা মানুষ আরেকটি পথ বেছে নেয় বা আরেকটি পথ এর মাধ্যমে এর দোহাই দিয়ে মানুষ আজকে শেরকে লিপ্ত হচ্ছে সে পথ হলো হেদায়েত হেদায়েত চাওয়া হেদায়েত পাওয়া বা হেদায়েত অর্জন এ বিষয়টিকে কেন্দ্র করে আজকে মানুষ অনেকেই শিরকে লিপ্ত হচ্ছে কোনো সন্দেহ নাই প্রতিটি মানুষ এর কামনা বাসনা অবশ্যই হেদায়েত থাকবে আমরা অবশ্যই হেদায়েত কামনা করব অবশ্যই আমরা হেদায়েত এর আশা আকাঙ্ক্ষা রাখবো এটাই হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের ইমানি দায়িত্ব কিন্তু এর অর্থ এই নয় যেখানে হেদায়ত পাওয়া যায় না যার কাছে হেদায়ত নেই বা যিনি হেদায়ত দেওয়ার অধিকার রাখেন না তার কাছে গিয়ে যদি আমি হেদায়ত কামনা করি তাহলে কখনো হতে পারে প্রিয় বন্ধুরা আসলেই মানুষকে হেদায়ত দেওয়ার অধিকার বা হেদায়ত দেওয়ার ক্ষমতা কারো নেই এমনকি কোনো নবী রাসুলদেরও নেই মানুষকে হেদায়ত দেওয়ার একমাত্র অধিকার রাখেন একমাত্র ক্ষমতা তিনি হলেন আল্লাহ সুবহানাহু আলা অবশ্যই এই ক্ষেত্রে একটি বিষয় আমরা জেনে নেব সেটি হচ্ছে হেদায়েত এর অর্থ কি হেদায়েত সাধারণত দুই ভাগে বিভক্ত বা হেদায়েতের দুটি অর্থ হয় একটি হলো আল হেদায়া ও হেদায়াতুদ্দালালা ওলির সাদ ওল বায়ান ও তৌজিহ নির্দেশনা দেওয়া বা পথ দেখানো বা বর্ণনা করে দেওয়া এটা হলো এক হেদায়তের অর্থ আর এক হেদায়তের অর্থ হলো হেদায়তু আত্তাউফিক লিকাবুল ইল হাক সঠিক জিনিসটাকে গ্রহণ করার জন্য যে একটা তৌফিক সেই তৌফিক পাওয়া তাহলে প্রথম প্রকার যেটি হেদায়ত অর্থ হলো পথ দেখানো নির্দেশনা দেওয়া মানুষকে দিশা দেওয়া ও বর্ণনা দেওয়া এ হেদায়েত এটা হলো আল্লাহ সুবাহ আলা ছাড়া মখলুক যারা রয়েছেন তাদের হাতে এমনকি নবী রাসুলগণ তাদের হাতেও হলো এ হেদায়ত আল্লাহ রাবুল আলমিন নবী রাসুলদের ক্ষেত্রে বলেন ওয়ালি কুল্লি কাউমিন হাদ প্রতিটি কাউমের জন্য রয়েছে একজন আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছেন হাদ হেদায়ত দানকারী তাহলে এই হেদায়ত দানকারী অর্থ হলো তারা মানুষকে পথ দেখাবেন তারা মানুষকে নির্দেশনা দেবেন তারা মানুষকে দিশা দেবেন হকের দিকে কিন্তু হকটা গ্রহণ করার মতো যে তৌফিক হক গ্রহণ করার যে তৌফিক সে তৌফিক মানুষের কাছে নেই সেটি হলো একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহর কাছেই তাই দ্বিতীয় যেটি হলো হেদায়তু তৌফিক লি কবুল হক হক বিষয়টিকে সত্য বিষয়টিকে সঠিক বিষয়টিকে গ্রহণ করার মতো যে তৌফিক যোগ্যতা বা যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবাহ আল্লাহর হাতে এজন্য এই লেখক রাহেমহল্লা তিনি এখানে এ পর্যায়ে যে অধ্যায়টি বেঁধেছেন একটি আয়াতের ছোট্ট অংশ দিয়েই লেখক রাহেমাহল্লা অধ্যায় বেঁধেছেন কোনো শিরোনাম অন্য দেন নাই কারণ মানুষ আজকে হেদায়েত পাওয়ার ওসিলায় হেদায়েত চাওয়ার ওসিলায় হেদায়ত অর্জনের উসিলায় আজকে মানুষ আল্লাহ সুবাহ হুয়া তালাকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে এমনভাবে ধর্ণা দিচ্ছে গাইরুল্লাহর কাছে এমনভাবে অবনত হচ্ছে গাইরুল্লাহর কাছে এমনভাবে নিজেকে অর্পণ করছে যে তিনি মনে হয় সেই তৌফিক দেওয়ার মালিক তাই তার কাছে সেভাবেই আজকে আমরা নিজেদেরকে অর্পণ করছি কোনো সন্দেহ নাই এটিও একটি হলো শিরকির পথ আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বিষয়টির অধিকার রাখেন যেটার মালিক তিনি তার হাতে যেটা এটা যদি অন্যের কাছে রয়েছে বলে মনে করা হয় বা অন্যও এটার মালিক বলে যদি চিন্তা করা হয় এবং সেই অনুযায়ী কিছু কাজকর্ম করা হয় এটার নামই হলো শির লেখক উল্লাহ শেরকের এ পথটিকেও তিনি বন্ধ করে দিতে চাচ্ছেন আমরা যেন এই পথ দিয়েও শেরকে লিপ্ত না হই সেটাই তিনি বোঝাতে চাচ্ছেন এ লক্ষ্যেই তিনি এ অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হলো বাবু কৌলিল্লাহ তালা আল্লাহ সুবাহ রাসুল সাল্লামকে বলছেন হে রাসুল হে মোহাম্মদ তুমি যাকে পছন্দ করছো যাকে ভালো মনে করছো তাকেই যে তুমি হেদায়ত দিতে পারবে এটা কখনো নয় এখানে হেদায়ত দেওয়া অর্থ হলো হক জিনিসটি কবুল করার মতো তৌফিক দেওয়া এটা তোমার অধিকার নাই তুমি এটার উপর সক্ষম নয় বরং তুমি শুধু এতটুকু মানুষকে পথ দেখাবে যে এই এই হলো হকের পথ কিন্তু সেই পথটা গ্রহণ করবে বা গ্রহণ করার মতো যে যোগ্যতা তৌফিক সেটা কোনো মখলুকের দেওয়ার অধিকার নেই মখলুকের দেওয়ার সামর্থ্য নেই সেটা দিতে পারেন একমাত্র আল্লাহ সুবাহানহত আলা তাই কোনো উলিয়া উলিয়া নয় এমনকি কোনো নবীর কোনো নয় কোনো আল্লাহর নৈকট্যশীল ফেরেস্তাগণও নয় সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও নন আল্লাহ রাবুল আলমিন সেটি নিষেধ করছেন প্রিয় বন্ধুরা লেখক এই অধ্যায় বেঁধেছেন এখানে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন আয়াত নিয়ে এসেছেন সেগুলি আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশা আল্লাহ এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি বিরতির পর আবার আমরা দর্শে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন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 হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারির হাদিস সহি বুখারির চার হাজার সাতশত বাহাত্তর নম্বর হাদিস সহি মুসলিমেও এসেছে চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম এর চাচা তিনি তার জীবদ্দশায় মক্কায় যত রকমের সহযোগিতার প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী তিনি কখনো কম করেননি তবে নিজেই আবার ইসলাম গ্রহণ করার মতো সুযোগ লাভ করতে পারেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার চাচার জীবনের শেষ মুহূর্তে হলেও তাকে যেন ইমান আনানো যায় এই আপ্রাণ চেষ্টা করলেন তাকে যেন হেদায়েত দেওয়ানো যায় হেদায়েতের পথে যেন তাকে নিয়ে আসা যায় প্রাণপণ চেষ্টা করলেন সহিবুখারিতে হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের চাচা আবু তালেব যখন তিনি মৃত্যুসজ্জায় সাইদ আর বেশি দেরি নেই বিদায় নিতে যাচ্ছেন পৃথিবী থেকে জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে এই মুহূর্তে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার কাছে গেলেন গিয়ে দেখলেন আবার তার পাশে বসে আছেন আবদুল্লা বিন আবি উমাইয়া ও আবু জাহাল তারাও বসে আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন ইয়া আম কল্লা ইলাহা ইল্লাল্লাহ মাচান ও হে চাচা হে চাচা আপনি শুধু মুখ দিয়ে একবার লা ইলাহা এই বাণীটি উচ্চারণ করুন আল্লাহ রসুল সাল্লাহ হোসাল্লাম চাচার হেদায়েত পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন পার্শ্বেই ইসলাম বিদ্বেষী দুই ব্যক্তি বসে আছেন আবদুল্লাহ বিন আবি ওমাইয়া ও আবু জাহাল তারা বলতেছেন আব্দুল হে আবু তালেব তুমি তোমার বাবা আব্দুল মুতালিবের যে দিনের উপর ছিলে এতদিন এই মৃত্যু মুহূর্তে তুমি সেই বাপদাদার ধর্ম তুমি ত্যাগ করবে বাপদাদার মুখে তুমি চুনকালি মাখাবে তা তো কখনো হতে পারে না অতএব তুমি তোমার বাপদাদার ধর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকো ফা আদা আলাইহিন নবী সাল্লাহ আলাইহ সাল্লাম নবী সাল্লাম আবার তিনি আবেদন করলেন চাচা একবার মুখ দিয়ে শেষ মুহূর্তে হলেও লাইলাহাল্লাহ কথাটি উচ্চারণ করুন আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে যা বলার দরকার আমি সে বিষয়ে বলবো ফাকানা আখিরু মাকাল ওয়াহুয়া আলামিল্লাতে আব্দুল মুতালিব ওয়া আবা আইয়াকুল আলা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল এবং আবদুল্লাহ বিনাবি আবি ওমাইয়া তারাও একইভাবে আবার তারা বলল যে না জীবনের শেষ মুহূর্তে তুমি বাপদাদার ধর্ম কখনো ত্যাগ করবে না পরিশেষে তিনি বললেন ওহুয়া আলা মিল্লাচি আব্দুল মুতালিব তিনি বাপদাদার ধর্মের উপরেই থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ফকাল নবী সাল্লাহ আলী হোসাল্লাম নবী সাল্লাম তখন বললেন হে চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব যতক্ষণ না আমাকে এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন নিষেধ করেন আল্লাহ এরপরে আয়াত নাজিল হলো মা আলিন ওল্লাদিন নবী এবং যারা এনেছে তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা মুশরেক যারা এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সোরাতাও বা একশত তেরো নম্বর আয়াত ও আংজাল আল্লাহ তালাফি আবি তালেব আর আবু তালেব সে যে জীবনের শেষ পর্যন্ত হেদায়ত পায়নি আল্লাহ রাবুল্লাহ আলমিন তার ব্যাপারে নাজিল করলেন হে মুহাম্মদ তুমিও প্রাণপণ চেষ্টা করেও যাকে হেদায়ত দিতে চাচ্ছ লাহদি ইমান আহবাবটা যাকে তুমি পছন্দ করছো তাকে হেদায়ত দিতে পারবে না বরং হেদায়ত হলো আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়ত দেন প্রিয় বন্ধুরা সুরা কাসাস ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিলেন যে না তোমার পক্ষে কাউকে হেদায়ত দেওয়া সম্ভব নয় এখানে হেদায়ত দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেটা হলো আর তৌফিক কবুল ইল হাক হাক জিনিসটাকে গ্রহণ করার যে তৌফিক সেই তৌফিক দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় এটার মালিক একমাত্র আল্লাহ সুবাহ তোমার দায়িত্ব শুধু এতটুকু তোমার কাজ যে তুমি এ হকের দিকে মানুষকে দিশা দিবে হকের পথ মানুষকে বর্ণনা করে দিবে এজন্য অন্য আয়াতে যেটি এসেছে মুস্তাকিম নম্বর আয়াত আল্লাহ বলছেন মুস্তাকিম হে মোহাম্মদ তুমি দাও মানুষকে সঠিক পথের তো এখানে হেদায়ত দাও অর্থ হলো হেদায়ত দিতে পারো এর অর্থ হলো সঠিক পথের বর্ণনা মানুষকে দিতে পারো সঠিক পথের দিশা মানুষকে দিতে পারো সঠিক পথের নির্দেশনা দিতে পারো কিন্তু সঠিক পথকে গ্রহণ করার জন্য যে তৌফিক সেই তৌফিক রাহমাতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন মোহাম্মদ সাল্লাহ আলী দিতে পারেন না জিবরিল আলী দিতে পারেন না কোনো অলিয়া উলিয়া তো বুজুর্গত দূরের কথা প্রিয় বন্ধুরা অতএব হেদায়তের দোহাই দিয়ে হেদায়ত পাওয়ার দোহাই দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমকক্ষ অন্য কোনো মখলুককে মনে করার সুযোগ নেই এশেরকে লিপ্ত হওয়ার পথ আমাদের সামনে আর উন্মুক্ত নেই এ হল হাদিস যেটি সোহেব বুখারি এবং মুসলিমের হাদিস এ হাদিস থেকে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেল যে প্রকৃতপক্ষে হেদায়তের মালিক সঠিক গ্রহণ করার যে তৌফিক এ তৌফিক দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা এই তৌফিক চাইতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছেই অন্য কারো কাছে নয় যদি এই তৌফিকের জন্য অন্য কারো কাছে ধর্ণা দেই এ তৌফিকের জন্য অন্য কারো কাছে আশা আকাঙ্ক্ষা করি এবং বিশ্বাস করি যে অন্য কেউ দিতে পারবে তাহলে এটি হলো শের রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইন্তেকালের পর সাহাবাই কেরামগন তার কাছ থেকে কোনো কিছুই পান নাই বা কোনো কিছু পাওয়ার জন্যও তার কবরের কাছে গিয়ে ধর্ণা দেন নাই আজকে বহু ধরনের আমাদের বানাউটি কেসা কাহিনী আমরা বলে থাকি যে আল্লাহ রাসুল সাল্লাহ অমুককে সেখানে গেলে তাকে এই হেদায়ত দিলেন সেই হেদায়ত দিলেন এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানাউট ছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধুরা এ অধ্যায় থেকে আমরা অনেকগুলি শিক্ষণীয় বিষয় পাচ্ছি প্রথম হলো ইন্নাকালা তাহাদিমান আহবাবটা হে রাসুল তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো তাকে হেদায় দিতে পারবে না এখানে হেদায় দিতে পারবে না এর অর্থ হলো হক জিনিসটি কবুল করার জন্য যে তৌফিক সে তৌফিক দেওয়া ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা সেই তৌফিক দিয়ে থাকেন আল্লাহ সুবাহানহ তালা তিনি যাকে চান এরপরে এ অধ্যায় আরেকটি আয়াত এসেছে মা কান আলীন নবী ওয়াল্লাদিন আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন নবী এবং যারা ইমানদার তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই আয়াতটি মূলত আবু তালেব তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়নি তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে ইন্নাকালা তাহদি মান আহবাবতা এ আয়াত সোরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত আর ওমা কান আলী নবী ওল্লাদিন আমানু আইয়াস্তাক ফিরু এ আয়াতটি নাজিল হয়েছে পরে এ হাদিস থেকে বা এ অধ্যায় আমরা আরো অনেকগুলো বিষয় শিখতে পাচ্ছি সেগুলি যেমন তফসির কৌলহি সাল্লাহ আলী হুসাল্লাম কুল্লা ইলাহা মিন ইলাহা এটি বলা অবশ্যই জেনে শুনে খালি বলতে হবে মুখ দিয়ে শুধু লা ইলাহা উচ্চারণ করলে আবার ইসলামের জন্য যথেষ্ট নয় তাহলে আবু তালেবের বিষয়টি জবাব আবু তালেব তিনি আরবই ছিলেন আরব ছিলেন তার ভাষা ছিল আরবি তিনি আরবি বুঝতেন যে যখন এই মুখ দিল্লাহ বলবো সব প্রতিমার কাছে সেজদা দেওয়া বন্ধ সব প্রতিমার কাছে আবেদন নিবেদন বন্ধ নজর নেওয়াজ কুরবানি সব কিছু বন্ধ হয়ে যাবে একমাত্র শুধু আল্লাহ সুবহান হাত আলোর কাছেই আবাদত চলবে এ অধ্যায়ে আমরা আরও কিছু জিনিস জানতে পারছি যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাম প্রায় দশটি বছর নবদ পাওয়ার পরে তিনি চাষাকে যেন তিনি ইসলাম গ্রহণ করেন বহু চেষ্টা করেছেন জীবনের শেষ মুহূর্তেও তিনি চেষ্টা করলেন কিন্তু পারলেন না এই শেষ মুহূর্তেও আসে বাধা দিল আবু জাহাল আবদুল্লা বিন আবি ওমাইয়া তারা বাধা কিভাবে দিল তারা বলো যে বাপদাদার বা আব্দুল মুতালেবের দিন ধর্ম সেটা কি বর্জন করে তুমি অন্যদিকে চলে যাবে এ বলে তাকে বাধা দিল অর্থাৎ বাপদাদার দুহাই দিয়ে হক থেকে সঠিক বিষয় থেকে তিনি বঞ্চিত হলেন তাকে বঞ্চিত করা হলো আজকে আমাদের সমাজেও এ ধরনের কিছু আমরা বাপদাদার দুহাই দিয়েও অনেক সময় করআন ও সন্ন্যার আলোকে সঠিক জিনিসকে বর্জন করে থাকি তা থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে যখন আজকে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন দল বিভিন্ন মাঝাব বিভিন্ন তরিকা বিভিন্ন মতবাদ সৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমরা কোরআন ও সই হাদিসকে সরাসরি পেলেও সেটাকে গ্রহণ করছি না অনেক সময় বাপদাদার দোহাই দিয়ে সেটিগুলি বর্জন করছি আমরা বলে ফেলি যে না বাপদাদা এই ধরনের আমল কোনোদিন করেননি তাই আমি এইভাবে আমল করব কেন বাপদাদা এইভাবে সলাত আদায় করেননি আমি এইভাবে কিভাবে করি বাপদাদা এই আকিদা পোষণ করেনি আমি আকিদা পোষণ কিভাবে করি এ জবাব আমরা দেই অথচ এই জবাব কখনো কোনো মুসলমানের হতে পারে না এটা জবাব হলো সে আবু জাহালের এ জবাব হলো আবু তালেবের জবাব হলো আবদুল্লাহ বিন আবি উমাইয়ার আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে কয়েকটি আয়াতে বলেছেন তার মধ্যে সোরা বাকার একশত সত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইদাহ যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ সুবাহ যা নাজিল করেছেন কোরআন ও হাদিসের আলোকে তা তোমরা অনুসরণ করো তারা জবাব দেয় কলুবাল না আমরা সেই কোরআন হাদিস বুঝি না বরং আমরা অনুসরণ করব আমাদের বাপদাদাদেরকে যেভাবে আমরা পেয়েছি বাপদাদা আমাদের যা করে এসেছেন সেটাই আমরা মানব আল্লাহ বলছেন যদিও তাদের বাপদাদারা কিছু বুঝতেন না এবং ভুল পথে ছিলেন তবু তারা আজকে বাপদাদার দোহাই দিয়ে এভাবে চলত প্রিয় বন্ধুরা এমনইভাবে এ হাদিস অনেকগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাগুলির মধ্যে এটাও একটি শিক্ষা যে জীবনের শেষ মুহূর্ত যদি সঠিক ইমান সঠিক তাওহিদ থাকে তাহলেই তিনি সফল কাম হবেন তিনি সার্থক হবেন হেদায়েতের প্রকৃত মালিক হলেন আল্লাহ সুবাহানুয়া তালা তার কাছে আমরা হেদায়েত চাইব তার কাছে আমরা চাইব তিনি যেন আমাদেরকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং তার নির্দেশ কোরআন ও সুন্না মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturday provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবু হুরায়রা রাজি আল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ